السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ রসুলহিল আমিন ওয়ালা আলহি ওয়াসাবিহি আজমাইন আম্মাবাদ মহান আল্লাহ সুবহানুমাতার অসংখ্য শুক্রিয়া আদায় করছি এবং লক্ষ কোটি দরুদ সালাম হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওসালামের জন্যে আল্লাহ সুবহানুমাতালা সকল ইমানদারদেরকে যারা ইমান নিয়ে ইন্তেকাল করেছেন তাদেরকে ক্ষমা করে দিন এবং যারা ইমান নিয়ে বেঁচে আছেন তাদেরকে আল্লাহ সুবহানুয়া তালা দিন ইসলামের উপর প্রতিষ্ঠিত দায়েম এবং কায়েম থাকার তৌফিক দান করুন যারা এখনও ইমানের ছায়া তুলে আসতে পারেননি আল্লাহ সুবহানুয়া তারা তাদেরকে পরিপূর্ণ হৃদায়ত দান করুন প্রিয় দর্শক আমরা আলোচনা শুরু করব আজকের এ পর্বে সোনালী শিশু গঠনে রাসুল্লাহ সাল আলহি আসাল্লামের গৃহীত মূল নীতি এর আলোকে আমাদের আলোচনা আমরা গত কয়েকটি পর্ব ধরে যে আলোচনা করছিলাম সেটি হচ্ছে সোনালী শিশু গঠনের যে মূল স্তম্ভগুলো আমরা প্রথমে বলেছি রাসুল্লাহ সাল আলী আসলামের আদর্শের আলোকে সোনালী শিশু গঠনে আমাদেরকে অনেকগুলো অর্থাৎ পাঁচটি স্তম্ভের আলোকে কাজ করতে হবে প্রথম স্তম্ভটি ছিল যে সোনালী শিশু গঠনে পিতামাতা এবং অভিভাবকদের উদ্দেশ্যে রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লামের সরা সরাসরি দিক নির্দেশনা দ্বিতীয়ত হচ্ছে সোনালী শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশে আমাদেরকে কি মূলনীতি গ্রহণ করতে হবে এটি দ্বিতীয় স্তম্ভ ছিল এবং এই স্তম্ভের আলোকে আমরা পাঁচটি আমরা ছয়টি মূলনীতির কথা বলেছি প্রথম মূলনীতিটি ছিল যে সন্তানদের জন্য আমাদের সুন্দর সুন্দর গল্প কোরআন এবং সুনার আলোকে আদর্শ ভিত্তিক এবং অথেন্টিক যেগুলো নির্ভরযোগ্য সত্য সেরকম গল্প বলতে হবে এবং বিভিন্ন সময় কখন আমরা এই গল্পগুলো বলবো সে কথা আমরা অবশ্য আগে আলোচনা করেছি দু নম্বরে ছিল যে সোনালী শিশুদের সাথে যখন আমরা কথা বলবো তখন সরাসরি তাদেরকে অ্যাপ্রোচ করতে হবে এটি আমাদের আজকের আলোচনার বিষয় অর্থাৎ সোনালী শিশুদেরকে সরাসরি অ্যাপ্রোচ করা মানে হচ্ছে যখন আমরা কথা বলবো তখন সামনাসামনি তাদেরকে রেখে কথা বলবো তাদের চোখের দিকে তাকিয়ে তাদের শরীরের দিকে পুরোপুরি ফিরে তারপরে তাকে কথা বলতে হবে কখনো আমাদের আচরণের মাধ্যমে যাতে এরকম প্রকাশিত না হয় যে আমরা তাদের প্রতি খুবই ইন্টারেস্টেড নই খুব আগ্রহী নই অথবা তাদেরকে খুব গুরুত্ব দিচ্ছেন না তাদেরকে ভ্রুক্ষেপ করছেন না অন্য কোনো দিকে তাকিয়ে আমরা তাদেরকে তাদের সাথে কথা বলছি যেমন আপনি খেতে খেতে আপনার খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে তার সাথে কথা বলছেন অথবা আপনি টেলিভিশন দেখছেন তার দিকে তাকিয়ে থেকে আপনি আপনার শিশুর সাথে কথা বলছেন আপনি পত্রপত্রিকা পড়ছেন বই পড়ছেন এই সময়ে তার দিকে আপনি খুবই মনোযোগী কিন্তু আপনার শিশুর দিকে আপনি মনোযোগ না দিয়ে তার সাথে কথা বলছেন তাহলে তার মাঝে এরকম একটি অনুভূতি তৈরি হবে যে কাউকে ভ্রুক্ষেপ বা কাউকে গুরুত্ব না দিলেও চলে কারোর প্রতি ততটা কনসেন্ট্রেশন কতটা ফোকাস না দিলেও চলবে কিন্তু রাসুল্লাহ সাল্লাহাম আমাদেরকে মূলত আমাদেরকে শিখিয়েছেন যে সোনালী শিশুদেরকে যদি আপনি দায়িত্ববান দায়িত্বশীল আমানতদার ব্যক্তিত্ব সম্পন্ন এবং রুচি বোধ সম্পন্ন মানবিকতা সম্পন্ন মানবিক মূল্যবোধ সম্পন্ন সামাজিক দায়িত্বপূর্ণ দায়িত্ব জ্ঞান সম্পন্ন ব্যক্তিতে পরিণত করতে চান তাহলে তার সাথে ডাইরেক্ট কমিউনিকেশন করতে হবে এটা হচ্ছে ডাইরেক্ট কমিউনিকেশন সরাসরি তার সাথে যোগাযোগ রক্ষা করা কোনো মাধ্যম না হয়ে আর দু নম্বর হচ্ছে তার সাথে সরাসরি কথা বলা অর্থাৎ সামনাসামনি তাকে নিজের সামনে এনে কথা বলা এবং তৃতীয়ত হচ্ছে সরাসরি তার দিকে ফিরেই একমাত্র তাকে উদ্দেশ্য করেই কথা বলা আপনি কখনো অন্য কাজ করছেন তার ফাঁকে অথবা অন্য কারোর সাথে কথা বলছেন তার ফাঁকে অথবা তার সাথে কথা বলছেন এবং তারপরেই আবার অন্যদিকে আপনি মনোযোগ দিয়ে ফেললেন এইরকম যাতে না হয় এগুলো সোনালী শিশুদের মাঝে তাদের যে মেধা রয়েছে তাদের যে বিবেক রয়েছে তাদের যে বুদ্ধি রয়েছে তাদের যে প্রজ্ঞা রয়েছে এগুলোকে আরও শানিত করবে এগুলোকে আরও শক্তিশালী করবে তার কাছে বাস্তব চিত্রটা স্পষ্ট করে তুলে ধরতে আপনাকে সহযোগিতা করবে তাহলে আপনি পরিপূর্ণভাবে যদি তার প্রতি কনসেন্ট্রেট করেন তাহলে গোটা বিষয়টি বুদ্ধিমত্তার সাথে বিচক্ষণতার সাথে তার সামনে শুধু আপনি তুলতে পারবেন তার কাছে আপনি প্রত্যেকটি বিষয়কে অত্যন্ত যথাযথ ধারাবাহিকতার উপর ভিত্তি করে আপনি বলতে পারবেন সেখানে এলোমেলো কথা থাকবে না কারণ সোনালী শিশু কিন্তু আপনার প্রত্যেকটি কথাকে গ্রহণ করছে প্রত্যেকটি শব্দ চয়নকে গ্রহণ করছে প্রত্যেকটি অঙ্গভঙ্গিকে সে গ্রহণ করছে এবং এভাবেই সে পরবর্তীতে ইমিটেট করা আপনাকে অনুসরণ করা এবং আপনার আদর্শে আপনার রিফ্লেকশনের উপর ভিত্তি করে তার চরিত্রকে সে পরবর্তীতে বিনির্মাণ করতে যাবে সে আপনার প্রত্যেকটি শব্দ থেকে এক একটি শিক্ষা গ্রহণ করবে সেই শিক্ষাটি হয়তোবা এখনই আপনার সামনে প্রমাণিত বা প্রকাশিত নাও হতে পারে কিন্তু পরবর্তীতে কোনো না কোনো এক সময় তার হৃদয়ের কোনো কোনো অন্ধ কোনো কোনো গুরুত্বপূর্ণ একটি জায়গা অথবা তার মেধায় তার মাথায় কোনো একটি মনিকোঠায় এটি হয়তোবা থেকে যাবে পরবর্তীতে এটি সে সুযোগ বুঝে হয়তোবা প্রকাশ করবে তিন নম্বরে আমরা যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যখন আমরা সরাসরি তাকে কন্ট্যাক্ট করব তার সাথে কমিউনিকেট করব ডাইরেক্টলি যখন আমরা আই টু আই কন্ট্যাক্ট তার সাথে করব তখন সে এই বিষয়টিকে আরও গুরুত্বের সাথে গ্রহণ করবে সে আরও মনোযোগের সাথে গ্রহণ করবে সে আরও ভালো করে এটিকে উপলব্ধি করবে সে আরও বেশি করে এর প্রতি উদ্যোগী উজ্জীবিত এবং অনুপ্রাণিত হবে আর সর্বশেষ এই বিষয়ে আমরা যে কথা বলতে চাই সেটি হচ্ছে সোনালী শিশুকে আমরা এর মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে দিলাম যে সে অন্যের প্রতি যখন কথা বলবে তখন তার মনোযোগটি কেমন হবে কারণ আমরা তো সোনালী শিশুদেরকে দায়িত্ববান ব্যক্তিতে গঠন করতে চাই তো গঠন করতে হলে তো তাদেরকে আমাদের হাতে কলমে প্র্যাকটিক্যালি তাদেরকে শিক্ষা প্রদান করতে হবে আর এই কথা আমরা বহুবার বলেছি আবারও বলছি বারবারই আমরা বলবো যে সোনালী শিশুরা কিন্তু কখনো তারা চোখে এবং কানে তারা শোনে একদিকে তারা কানে শোনে অন্যদিকে তারা চোখে শোনে একদিকে তারা কান দিয়ে দেখে অন্যদিকে তারা চোখ দিয়ে দেখে তাদের গোটা শরীর দিয়ে কিন্তু সে আপনার বিষয়গুলো প্রত্যক্ষ করে থাকে হতে পারে যে সে আপনার দিকে তাকিয়ে রে কিন্তু আপনার শব্দটি তার কানে যাচ্ছে এটি দিয়ে কিন্তু সে গ্রহণ করছে আপনার কাছ থেকে প্রতি মুহূর্তে সেই জন্যে আমরা তার সাথে যখন কন্ট্যাক্ট কমিউনিকেশন করব তার সাথে যখন আমরা আচরণ করব এই আচরণের ক্ষেত্রে প্রত্যেকটি বিষয় যাতে খুবই গুরুত্বপূর্ণভাবে বুদ্ধিমত্তার সাথে প্রকাশ পায় আমরা এই আমরা যে বক্তব্যগুলো এতক্ষণ পর্যন্ত দিলাম এই সবগুলো বক্তব্য আমরা রাসুল্লা সাল্লাহ আলাইসলামের জীবনী এবং সাহাবাই কালামদের কাছ থেকে গ্রহণ করে আপনাদের সামনে উপস্থাপন করব এবার প্রতিবারে আমরা যে কথা বলি সেটি হচ্ছে আমাদের প্রত্যেকটি বক্তব্যই আমরা কোরআন এবং সন্না সাহাবাইকারামদের জীবনী তাবে তাবে ইন্দের বা সালফে সালহীনের জীবনী থেকে আমরা গ্রহণ করি আমাদের আলোচনার উপাদানগুলো এবং সেভাবে আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করি প্রিয় দর্শক আমরা প্রথমত যে কথাটি বলছি সেটি হচ্ছে যে সোনালী শিশুদের সাথে যখন আমরা কথা বলবো তখন সরাসরি কমিউনিকেট করতে হবে এটি প্রথম পয়েন্ট ডাইরেক্ট কমিউনিকেশন কমিউনিকেট করতে হবে এবং এই ডাইরেক্ট কমিউনিকেশনের অনেকগুলো প্রসেস আছে প্রথম প্রসেস হচ্ছে যে সোনালী শিশুদের যখন আমরা সম্বোধন করব এই কমিউনিকেশন ডাইরেক্টলি যখন তাদের সামনে আমরা কথা বলবো এই কথা বলতে গিয়ে আমরা এমন শব্দ চয়ন করতে হবে তাদেরকে যখন আমরা অ্যাড্রেস করব তাদেরকে উদ্দেশ্য করে যখন কোনো কথা বলবো তখন তাদের মনোযোগ আকর্ষণের জন্য এমন শব্দ চয়ন করতে হবে যেই শব্দ চয়ন তাদের জন্য তাদের কাছে খুবই আকর্ষণীয় মনে হবে তাদের কাছে খুবই সুশোভিত মনে হবে তাদের কাছে খুবই ভদ্রচিত মনে হবে তাদের কাছে খুবই অ্যাট্রাক্টিভ মনে হবে তো সেই বিষয়টি কি যেমন ধরুন আমরা তিরমিজি শরীফের সে হাদিসটি আবার আপনাদের সামনে উল্লেখ করছি যদিও আগেও এ হাদিসের কিছু রেফারেন্স আপনাদের কাছে আমরা দিয়েছিলাম সেটি হচ্ছে হজরত আবদুল্লাহ আবদুল্লাবিন আব্বাস আল্লাহ তালাহ তিনি বলছেন যে কুন্তু নবী সাল্লাহ আলী আসসালাম আমি রাসুল্লাহ পিঠে তার পিছে উটের পিছনে বসাচ্ছিলাম কোনো একদিন তারপরে তিনি বললেন ইয়া গোলাম ইন্নি কালিমাতিন যে হে বৎস আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা শেখাতে চাই তাহলে দেখুন প্রথমত তিনি বলেছেন ইয়া গোলাম ও মাই ও মাই বয় ও মাই সান এই যে খুব সুন্দর করে তিনি শিশুর মনোযোগ আকর্ষণ করলেন হে বালক হে বালক হে প্রিয় বৎস এই এই যে শব্দচয়ন দেখুন তার মনোযোগ আকর্ষণ করার জন্য তাকে কিন্তু আগে তার দৃষ্টি আকর্ষণ করে নিয়েছেন আপনি হঠাৎ করে সোনালী শিশুর সামনে গিয়ে তাকে কিছু কথা বলা শুরু শুরু করলেন তা না করে যদি তার নাম ধরে অথবা তাকে সুন্দর একটি সম্বোধন করে যদি আপনি তার সাথে কমিউনিকেট কন্ট্যাক্ট কনভে করতে চান তাহলে দেখবেন যে তার মনোযোগ আপনি আরও বেশি আকর্ষণ করতে পারছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম কোন সোনালী শিশুকে তিনি তার নাম না ধরে অথবা তাকে একটি আগে সম্বোধন না করে তিনি কোনো কথা শুরু করতেন না এটি হচ্ছে রাসুল্লাহ সাল্লামের পলিসি অতএব আমাদেরকেও সেই পলিসি এখানে গ্রহণ করা দরকার রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবার আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ তালাহকে লক্ষ্য করে বললেন ইয়া গোলাম হে বালক আমি তোমাকে কিছু কথা শেখাতে চাই এবার দেখুন সোনালী শিশু কতটা মনোযোগী হয়ে উঠবে সত্যিকার অর্থেই আপনার শিশুকে আপনার সন্তানকে যখন আপনি কোনো কিছু বলতে যাবেন তখন তার নাম ধরে অথবা খুবই কোমল অত্যন্ত প্রিয়তম একটি শব্দ উল্লেখ করে তাকে আপনি ডাকুন কখন তাকে বাবা বা মা বা তার নাম ধরে অথবা হে আমার প্রিয় সন্তান হে বালক হে বালিকা এরকম শব্দ চয়ন করে আপনি তার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করবেন এটি হচ্ছে প্রথম বক্তব্য এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা ডাইরেক্টলি আমরা প্রথমত বলেছি যে ডাইরেক্ট কমিউনিকেশন তার সাথে সরাসরি কথা বলতে হবে এবং তার এই কথা বলার সময় তার সাথে face to face eye to eye eye contact অর্থাৎ চোখে চোখ রেখে এবং চেহারায় চেহারা রেখে সরাসরি সামনাসামনি দাঁড়িয়ে তার এদিকে পরিপূর্ণভাবে ফিরে আপনি অন্যদিকে ফিরে তার সাথে কথা বলবেন তা নয় একেবারে পরিপূর্ণ আপনার গোটা দেহ তার দিকে ফিরিয়ে আপনি তার সাথে কথা বলবেন আমরা সেই বিষয়টি এবার আপনাদের সামনে তুলে ধরছি যে কিভাবে রাসুল্লাহাম যখন তার সাথে কথা বলছেন তখন তার দিকে ফিরে ইয়া গোলাম তিনি বলেছেন এবং এরকম আরও কিছু বিষয়ে আমরা অতীতে বিভিন্ন সময় আপনাদের সামনে বিভিন্ন ঘটনা আলোচনা করি যেমন তিরমি শরীফ আরেকটি বিষয় রয়েছে আনাসরদি আল্লাহ তালানহু তিনি বলছেন যে রাসুলসলাম একবার আমাকে বললেন ইয়া বুনাইয়া হে প্রিয় বৎস হে আমার ছেলে হে আমার ছেলে হে প্রিয় বৎস হে আমার সন্তান যদি তুমি এটা করার সক্ষমতা অর্জন করো তাহলে তুমি এটি করবে তাহলে আমরা এখানে দেখলাম যে ডাইরেক্টলি তিনি অ্যাপ্রোচ করেছেন এবং সামনাসামনি সরাসরি তিনি তার সাথে কথা বলেছেন অন্যদিকে ফিরে বা এটি নয় এবং এই জন্য আমরা হাদিসে দেখি রাসুল ইসলাম এর ব্যাপারে সাবাইকে আমরা তা করা বলেছেন যে রাসুল ইসলাম যখন কারোর সাথে কথা বলতেন তখন তিনি সরাসরি তার দিকে ফিরে কথা বলতেন এবং তিনি এতটা ভদ্রচিত ছিলেন এতটা মর্যাদাবান এতটা শিষ্টাচারপূর্ণ ছিলেন যে তিনি আগে হাত বাড়িয়ে দিতেন কারোর সাথে মুসাফা করার জন্য এবং তিনি আগে হাতটি ফিরিয়ে নিতেন না খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি আপনাদেরকে মনে রাখতে হবে যে আগে তিনি হাত বাড়িয়ে দিতেন মুসাফা করার জন্য এবং তিনি অন্য ব্যক্তি বিপরীতের ব্যক্তি যতক্ষণ পর্যন্ত হাত না ছুটাতেন ততক্ষণ পর্যন্ত তিনি হাতটা ছুটাতেন না আমরা তো অনেক সময় করি আমরা আগে হাত বাড়িয়ে দিনে আরেকজনের জন্য অপেক্ষা করি এটি আমাদের জন্য অহংকার বা আমরা খুব আত্মম্ভরিতার উপর ভিত্তি করে আমরা এই কাজটি করি আবার কখনো কখনো আরেকজনের কাছ থেকে হাত ছেড়ে নেওয়ার জন্য দ্রুত চলে যাব অথবা একটু খারাপ লাগছে তার হাতে হাত রেখে এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে এটি নয় রাসুসলাম দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ না অন্য ব্যক্তি তার হাতটি ছুটিয়ে নিতেন এটি কিন্তু সকলের সাথে রসুল আসলাম একই আচরণ করতেন এটি আমরা দ্বিতীয় যে বিষয়টি আমরা এখানে উল্লেখ করলাম দ্বিতীয় হাদিসটি এই হাদিসটি তিরমিজি শরীফের হাদিস যে হোক আমরা আরও আরও কিছু বিষয় বলতে পারতাম যেমন তিনি যুবকদেরকে উদ্দেশ্য করে কখনো কখনো বলতেন ইয়া শাবাব ইয়া মা সারা শাবাব হে যুবক শ্রেণী হে যুবকরা তিনি এভাবে বলতেন কখনো কখনো যুবকের নাম ধরে বলতেন আবার কখনো কখনো তিনি নারীদেরকে তাদের হয়তোবা নাম ধরে কাউকে কাউকে বলতেন অথবা তিনি সরাসরি বলতেন ইয়া মা আশারান নিশা নিশা হে নারী সমাজ নারীদেরকে সামনে রেখে এইরকম একেবারে ডাইরেক্ট অ্যাপ্রোচটা ছিল রাসুল ইসলামের এবং দ্বিতীয়ত হচ্ছে সরাসরি চোখে চোখ রেখে বা তাদের দিকে পরিপূর্ণভাবে ফিরে তাদের সাথে কথা বলতেন তৃতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ নোট ডাউন করে রাখার মতো সেটি হচ্ছে সরাসরি কথায় ঢুকে যায় অর্থাৎ লম্বা একটি ভূমিকা গ্রহণ না করে রাসুল্লাহ সাল্লাহাম সরাসরি তাদেরকে যে কথাটি বলতে চাইতেন সেটি বলতেন কারণ মনে রাখতে হবে একজন সোনালী শিশুর কনসেন্ট্রেশন কোনো একটি কথা শোনার মতো তার মনোযোগ কতক্ষণ পর্যন্ত থাকে আমরা যারা পরিণত বয়সে উপনীত হয়েছি যাদের যারা এখন যুবক যুবতী অথবা যারা বয়স্ক এবং বৃদ্ধ বৃদ্ধাতে পরিণত হচ্ছে আমাদেরই তো মনোযোগ দশ পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা চল্লিশ মিনিটের বেশি থাকে না তাহলে সোনালী শিশুকে আপনি কতক্ষণ পর্যন্ত তার মনোযোগ আপনি ধরে রাখবেন সে তো একটি পাখি দেখলে একটি যদি পোকা দেখে কোনো একটি খাবার দেখে কাউকে খেলতে দেখে অথবা অন্য কোনো দৃশ্য যদি তার সামনে চলে আসে তাহলে সেদিকে তার মনোযোগ চলে যাবে অতএব আপনার যে কথাটি বলার সেটি ডাইরেক্টলি দ্রুত তার সামনে উপস্থাপন করতে হবে এটি হচ্ছে তৃতীয় পয়েন্ট আপনাকে অবশ্যই এটি নোট ডাউন করে রাখা দরকার এবং এই জন্য আমরা দেখি রাসুল আসলাম হত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালামকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন ইয়া গোলাম ইয়া গোলাম ইন্নি ও আল্লিমুকা বিকালিমাতিন আমি তোমাকে কিছু কথা শেখাতে চাই ইয়া গোলাম এটি বলেই তিনি সরাসরি তার কথায় ঢুকে গিয়েছেন এটি হচ্ছে তৃতীয় পয়েন্ট এবং চতুর্থ পয়েন্ট হচ্ছে রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম সোনালী শিশুকে যখন কোনো কথা বলতেন তখন তিনি মুখতাসর এবং মুফিদ অর্থাৎ অত্যন্ত সংক্ষিপ্তভাবে এবং অত্যন্ত প্রয়োজনীয় কথাগুলো তিনি বলতেন অপ্রয়োজনীয় লম্বা একটি আলোচনা তিনি করতেন না এবং অপ্রয়োজনীয় বিষয় তিনি আলোচনায় নিয়ে আসতেন না অতএব চতুর্থ যে পয়েন্টটি আপনার গ্রহণ করলেন সেটি হচ্ছে অত্যন্ত সংক্ষিপ্ত এটি অনেক বিস্তারিত নয় এবং এটি তার মধ্যে বিরক্তি তৈরি করে এরকম বিষয় নয় এগুলো ছিল সোনালী শিশুর যে বুদ্ধিবৃত্তিক তার যে তার যে সেখানে ক্যাপাসিটি রয়েছে কারণ তার তো একটি গ্রহণের একটি ক্ষমতা রয়েছে ক্ষমতার একটা লিমিট রয়েছে সে লিমিটটাকে রসুল ইসলাম কখনো ক্রস করতেন না এই জন্যে তার গ্রহণ করার মতো যতটুকু যোগ্যতা ছিল ততটুকু যোগ্যতাকে সামনে রেখেই রাসুল ইসলাম খুবই সংক্ষিপ্ত বাক্যে এবং রাসুল্লাহ সাল্লাম খুবই অর্থবোধক বাক্যে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম তার সাথে কথা বলতেন তাহলে এটি আমরা চতুর্থ পয়েন্টটি পেলাম যে রাসুল্লাহ সাল্লাম খুবই সংক্ষিপ্তভাবে কথা বলতেন এবং পঞ্চম যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে খুবই অর্থপূর্ণ খুবই অর্থপূর্ণ এবং ছোট ছোট শব্দ কিন্তু অনেক বেশি তথ্য অনেক বেশি অর্থ অনেক বেশি উপকার অনেক বেশি কল্যাণ এগুলো ধারণ করে এইভাবে রসুল ইসলাম তাদেরকে অ্যাপ্রোচ করতেন এবার আমরা সেই ক্ষেত্রে দুই একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি প্রথমত হচ্ছে আমরা যে হাদিসটি এর আগে বলেছিলাম যিনি তিরমিজ শরীফ এসছে রাসুল্লাহ সাল্লাম হজরত আবদুল্লাবিন আব্বাসকে রক্ষ করে বলেছেন নিয়া গোলাম এবার তিনি কি বলেছেন ইন্নি ও আল্লি মুকা কালিমাতিন আমি তোমাকে কয়েকটি জিনিস শিক্ষা দিতে চাই এবং তিনি তাকে পাঁচটি জিনিস শিক্ষা দিলেন সরাসরি তিনি কথায় চলে গেলেন পাঁচটি জিনিস তাকে কি শিক্ষা দিলেন প্রথমত তিনি বললেন এহফাজিল্লাহ তুমি আল্লাহর অধিকার রক্ষা করো তাহলে আল্লাহ তোমার অধিকার রক্ষা করবেন দু নম্বর হচ্ছে এহফাজিল্লাহ তাজিদুহু তুরাক যে তুমি আল্লাহর অধিকার রক্ষা করো তাহলে তুমি আল্লাহকে দেখবে তোমার পাশে এটি প্রথম শিক্ষা যে আল্লাহ তোমার অধিকার রক্ষা করবেন তোমার প্রয়োজনগুলো পূর্ণ করবেন দু নম্বর তুমি যদি আল্লাহকে তোমার সাথে রাখো আল্লাহকে যদি তুমি তোমার পাশে রাখো তাহলে তুমিও আল্লাহকে তোমার পাশে পাবে দু নম্বর এবং দেখুন কত ছোট্ট শব্দ কত ডাইরেক্ট তথ্য এবং কত চমৎকার অর্থ কল্যাণকর অর্থবোধক তৃতীয়ত হচ্ছে ইজা সাল তাফাস আলিল্লাহ যখন তুমি চাইবে তখন আল্লাহর কাছে চাইবে কত ছোট্ট কথা লম্বা করে কোনো ভূমিকা নয় এবং চতুর্থত হচ্ছে ইজা স্তান তাফাস তাইন বিল্লাহ যখন তুমি সাহায্য প্রার্থনা করবে তখন তুমি আল্লাহর কাছে সাহায্য চাইবে যদি তুমি কোনো কিছু চাও তাহলে আল্লাহর কাছে চাইবে যদি কোনো সাহায্য চাও তাহলে তুমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে এরপর পঞ্চমত সেটি তিনি বলেছেন যদি সারা পৃথিবীর মানুষও একত্রিত হয় তোমার কোনো কল্যাণ সাধন করতে তাহলে তারা ততটুকুই তোমার কল্যাণ সাধন করতে পারবে যতটুকু আল্লাহ নির্ধারণ করেছেন অথবা তারা কোনো কল্যাণ কল্যাণই সাধন করতে পারবেন না যদি আল্লাহ সেটি না চান এবং পঞ্চমত হচ্ছে এবং আরেকটি হচ্ছে যদি সারা পৃথিবীর মানুষ একত্রিত হয় তোমার কোনো ক্ষতি সাধন করতে তাহলে তারা শুধুমাত্র ততটুকুই ক্ষতি তোমার সাধন করতে পারবে যতটুকু আল্লাহ চেয়েছেন চান অথবা তারা তোমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না যদি আল্লাহ সেটি না চান কত সংক্ষিপ্ত কত গুরুত্ব কত ব্যাপক অর্থবোধক এবং একই অবস্থা রসুল্লাহ সাল আলী আসসালাম যখন আনাসরদি আল্লাহ তালকে বলেছেন তিরমিদি শরীফের একটি হাদিস তিনি বলেছেন ইয়াবুনাইয়া হে বৎস ইদা কদার তুসবিহা ও তুমসিয়া যখন তুমি যদি তোমার যদি তুমি পারো সকালবেলা তাহলে বিকালবেলা তাহলে তুমি কখনোই কোনো মানুষকে ধোকা দেবে না তাহলে হে আমার প্রিয় বৎস তুমি যদি পারো কাউকে ধোকা না দিয়ে তাহলে তুমি কাউকেই ধোকা কখনো দেবে না এটি হচ্ছে আমার সুন্নাত আর যে আমার সুন্নতকে রক্ষা করবে জীবিত করবে সে আমার সাথে জান্নাতে থাকবে কত ছোট কথা কিন্তু কত ব্যাপক অর্থবোধক তাহলে দর্শক আমরা আমাদের এই আলোচনাতে যে মূলনীতিগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এগুলো নিশ্চয়ই আপনারা লিখে রেখেছেন অথবা এগুলো আপনার মনে রাখবেন তাদের সাথে সরাসরি কথা বলতে হবে তাদের দিকে ফিরে কথা বলতে হবে তাদের সাথে কথা বলতে হবে এইরকমভাবে যে এই কথাগুলো যাতে খুবই সরাসরি তাদের সাথে আলোচনায় ঢুকে যেতে হবে খুবই সংক্ষিপ্তভাবে বলতে হবে এবং খুবই অর্থবোধক কথা তাদের সাথে বলতে হবে আল্লাহ সুবহানুমাতাল আমাদেরকে সোনালী শিশুদের সাথে এভাবে কথা বলার তৌফিক দান করুন হাদা ওসলাল্লাহ সুবহানুমাত আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওয়াসাবি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত